রসুল তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কাঁদে আমার মন রসুল তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কাঁদে আমার মন রসুল তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কাঁদে আমার মন তুমি আমার প্রাণের রবি প্রাণী রবি তোমায় খুঁজি সারাখ তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কারে আমার মন রসুল তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কারে আমার মন মন বাগানে আছো প্রিয় তুমি লুকিয়ে তোমায় পাবো কোন পথে যে গিয়ে মন বাগানে আছো প্রিয় তুমি লুকিয়ে তোমায় পাব আমি কোন পথে যে গিয়ে তব দিদার পেলে ধন্য তব দিদার পেলে ধন্য হবে যে আমার জীবন রসুল তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কাদে আমার মন রসুল তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কারে আমার মন তুমি আমার প্রাণের রবি তুমি আমার প্রাণের রবি তোমায় খুঁজি সারাক্ষণ তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কাঁদে আমার মন রসুন তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কাঁদে আমার মন থাকতো যদি পাখির মতো মোর দুটি ডানা উড়ে উড়ে যেতাম সেঠায় করতো না কেউ মানা থাকতো যদি পাখির মতো মোর দুটি ডানা উড়ে উড়ে যেতাম সেঠায় করতো না কেউ মানা শেষ দিবসে তুমি ছাড়া শেষ দিবসে তুমি ছাড়া কেউ তো হবে না পুন রসুন তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কাদে আমার মন রসুন তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কাদে আমার মন তুমি আমার প্রাণের রবি তুমি আমার প্রাণের রবি তোমায় খুঁজি সারা কোন তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কাদে আমার মন রসুল তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কাঁদি আমার মন রসুল তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কাঁদে আমার মন রসুল তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কাঁদে আমার মন রসুল তোমার লাগিয়া জাগিয়া জাগিয়া কাঁদে আমার মন সঙ্গীতপ্রেমী বন্ধুরা আপনারা শুনছিলেন দেশের স্বনামধন্য সংগঠন রংধনু সাংস্কৃতিক ফোরামের পঞ্চম অ্যালবাম কাবার পথে কাবার পথে কাবার পথে